الفيل بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তালার নামে তুমি কি দেখনি তোমার মালিক কাবা ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন তিনি কি সে সময় তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্বাত করে দেননি এবং তিনি কি তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছেন এ পাখিগুলো এ সুসজ্জিত বাহিনীর ওপর পাথরের টুকরো নিক্ষেপ করেছিল অতঃপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত ঘাস পাতার মতো করে দিলেন